আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আলা সঈদুল মুরসালিন ওয়ালা আলহি ওয়াসাবিহি আজমাইন অবাদ প্রিয় দর্শক শ্রোতা রমাদানের তিরিশ আসরের প্রথম আসর আজকে আমরা এখানে একত্রিত হয়েছি দূর দূরান্তে আমার অসংখ্য ভাই বোন আমি জানি তারা আমার এই আসরে তারা অংশগ্রহণ করেছেন সে হিসেবে আসর নামটি যথার্থই হয়েছে বলে আমরা মনে করি কারণ আধুনিক প্রযুক্তির যুগে সকলের সামনে থাকতে হয় না অনেক দূর দূরান্তে বসেও আসর জমানো যায় আজকে রমদানের যে আসরটি আমরা জমিয়েছি আমাদের আসরটি হলো নিজেকে জানা এবং স্রষ্টাকে জানা আমরা এই যুগের মানুষরা অনেক কিছুই জানি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জানাই আমাদের জানা হয়নি অনেকেরই তন্মধ্যে একটি হলো নিজেকে জানা নিজের দোষ গুণকে জানা নিজের সম্ভাবনা কতটুকু আছে এটাকে জানা আমি কি দিয়ে সৃষ্টি হয়েছি আমার নফস বলতে কি বুঝায় আমার বিবেক বলতে কি বুঝায় আমার রুহ বলতে কি জিনিস আমার জীবন কি আমার মৃত্যু কি আমার আত্মার সাথে আমার বডির সম্পর্ক কি আমি থেকে আসলাম আমি কোথায় যাব এই প্রশ্নগুলো সর্বমৌলিক প্রশ্ন আমি সবকিছুই জানলাম কিন্তু নিজেকে জানলাম না মহাকাশ জানলাম আমরা ভূতত্ত্ব বিজ্ঞান জানলাম আমরা পদার্থ বিজ্ঞান জানলাম প্রাণী বিজ্ঞান আমরা জানলাম কিন্তু নিজের বিজ্ঞানটাই জানলাম না নিজে কি জিনিস নিজে কি মানুষ না বানর নাকি শেওলার এককোষী কোনো প্রাণী থেকে আমার আশা নাকি আদমের ঘরে আমার জন্ম আদম সন্তান আমি হাওয়ার সন্তান আমি কোরআন কি বলছে আসলে নিজেদের কি তো জানা হলো না বড় আক্ষেপ লাগে এজন্যই রমাদানের প্রথম আসরটি বসিয়েছি যে নিজেকে জানতে হবে এবং এর চেয়ে আরো বড় জানা যেটা সেটা হলো নিজের স্রষ্টাকে জানতে হবে আসলে আমরা এক সর্বশক্তিমান সর্ব সমুন্নত গুণে গুণান্বিত মহান রব্বুল আলমিনের দাস দাসী ছাড়া আর কিছুই নই তাই তো সোরা মারিয়ামের তিরানব্বই নম্বর আয়তালা বলেছেন আসমানি জমিনে যত সৃষ্টি রয়েছে সবাই রহমানের কাছে আসতে বাধ্য বান্দা হয়ে দাস দাসী হয়ে তার স্লেভ হয়ে তার অনুগত বসংবদ তার কীতদাসী কিতদাসের মতো হয়ে বরং আর আরো বেশি দাসত্বের বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে রহমানের কাছে আসতে তারা সকলেই বাধ্য আমরা সবাই আল্লাহর গোলাম আমরা কি জানি আমরা কত অহংকারী না করি আসলে একজন দাস আর দাসীর জন্য কি অহংকার শোভা পায় শোভা পায় না এই জন্যই শাহী মুসলিম বর্ণিত শাহী হাদিসে রয়েছে মন কেনি কলবিহি যার অন্তরে এক অনুপরিমাণ অহংকার থাকবে দেখালার নার সে যাহার নামে যাবে বা তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আরেকটি সাহি হাদিসে আল্লাহ বলেছেন সাহি হাদিসে কুৎসি আল কিবরিয়া ও রেদা ই ওলা আজামত ইজারি অহংকার আমার চাদর আর মাহাত্ম হল আমার লুঙ্গি ফামান না জাহানি ওয়াহেদা মিন হুমা এর কোন একটি নিয়ে যে টানাহেচড়া করবে আমার সাথে আমি তার বিরুদ্ধে বারাস্তুহু বিল মহারাবা তাকে আমি যুদ্ধের ঘোষণা দিলাম অপর বর্ণনা রয়েছে আজাব তহু তাকে আমি অবশ্যই পানিশমেন্ট দেব শাস্তির মুখোমুখি করব। এই মহাবিশ্বে যারাই আছে এরা কেউই মাহবুদ নয় সবাই বান্দা মহাবিশ্বের ঊর্ধ্বে যিনি আছেন আরশের উপরে তিনি একমাত্র মাহবুদ তিনি স্রষ্টা তিনি রব্বুল আলমিন তার নিচে তার আরস থেকে শুরু করে কুল মখলুকাত হল তার গোলাম তার বান্দাবান্দি তার দাস দাসী সৌরা আজ সাবার বাইশ তেইশ নম্বর আয়াত পড়লে কত সুন্দর আমরা বুঝবো যে আমরা আসলে কি আজকে আমরা কত গাড়ির মালিক কত বাড়ির মালিক কত ক্ষমতার মালিক কত বিত্ত বৈভব ধনসজ্জের মালিক আমাদের মনে হয় যেন পা মাটিতে লাগে না অহংকারে স্ফীত হয়ে এই জমিনে আমরা পদচারণা করি কারণের মতো অহংকার ভিতরে ফেরাউনের মতো নমরুদের মতো অহংকার আমাদের ভিতরে ওদের পরিণতি কি আমরা জানি না আমাদের জানা উচিত যাদেরকে তোমরা ডাকাডাকি করো অনেক কিছুর সত্তাধিকারী ক্ষমতাধর ভেবে যাদের কাছে যাদের অর্চনা করো আরাধনা করো যাদের পূজা করো দেখাও তো দেখি আসমান জমিনে এক অনু এক পরমাণু এক নিউট্রন এক প্রোটন এক ইলেকট্রনে তারা মালিক কিনা বা তার চেয়ে আরো ক্ষুদ্র কর্কের একটি কর্কের মালিক কিনা বা তার চেয়ে আরো ক্ষুদ্র যাকে তোমরা নাম দিয়েছ গড পার্টিকলস ঈশ্বর কণা ঈশ্বর বলতে কিছু নেই আর ঈশ্বরের কোনো কণাও নেই কারণ যিনি আল্লাহ তার কোনো এই সৃষ্টি জগতে তার কোনো অংশ থাকতে পারে না সর্বক্ষুদ্র কণিকা যেটাকে তোমরা ঈশ্বর কণা নাম দিয়েছ এইটুকুর মালিকানা সে আল্লাহ রবুল আলমিন ছাড়া তোমাদের কারো কি আছে নাই যত ক্ষুদ্র কণিকা হোক না কেন তার কোনো একটি কণিকার সত্তাধিকার কোন মালিকানা কোন সার্বভৌমত্ব কারণেই একমাত্র আল্লাহ ছাড়া কোনো অংশীদারিত্ব নেই কোনো পার্টনারশিপ নেই পুরোটারই মালিক আল্লাহ রাব্বুল আলমিন আচ্ছা পার্টনারশিপ নেই মালিকানা নেই বুঝলাম ওমাল ফি হিমা মিন শির্ক আসমান জমিনে কোনো যৌথ মালিকানাও আল্লাহর সাথে আর কারো নেই কোনো পীর কোনো ফকির কোনো পোপ কোনো ফাদার কোনো নবী কোনো রসুল কোনো দরবেশ কোনো বুজুর্গ কোনো কাজী কোনো হাজি কোনো গাজী কোনো কোনো কোনো গুরু কারোরই কোনো কোনো দেবদেবী কুল মখলুকাতের কারো কোনো পার্টনারশিপ যৌথ মালিকানা আল্লাহর সাথে এই মহাবিশ্বের মধ্যে নেই আচ্ছা বুঝলাম যৌথ মালিকানাও নেই কোন সহযোগিতা কি আল্লাহ নিয়েছেন কারো কাছ থেকে আল্লাহ বলছেন সেটাও নেই অমালাহু মিন হুম মিন জাহির আল্লাহর এই মহাবিশ্বে কোনো সাহায্যকারীও নেই কোনো প্রয়োজন নেই কারো সাহায্যের আচ্ছা সাহায্যকারীও নেই এমন কি কেউ আছে সে কোনো আবদার করলে আল্লাহ সে আবদার রাখতে বাধ্য যেমন বড় কোনো ক্ষমতাধরের কাছে কেউ হ্যালো করলে সে হ্যালোর কারণে তিনি বাধ্য হয়ে তার মতের বিরুদ্ধে কিছু করতে হয় থাকে আল্লাহর ব্যাপারে কি এমন কল্পনা করা যায় যে আল্লাহর এই কুল সৃষ্টি জগতে এমন কেউ আছে প্রভাবশালী যে আল্লাহকে কিছু বললে সেটা মানতে আল্লাহ বাধ্য আল্লাহ বলেন কোন সাফাত কোন সুপারিশ কোন আবদার কোন কিছুই কোনো কাজে আসবে না আল্লাহকে বাধ্য করে কেউ কিছু করাতে পারবে না এমন ক্ষমতাও কারণে হ্যাঁ ইল্লা আলিমান আজিন আল্লাহ আল্লাহ কাউকে অনুমোদন দিলে অনুমতি দিলে এবং কারো ব্যাপারে সুপারিশ করা হোক আল্লাহ সন্তুষ্ট হলে সেটা হয়তো সেখানে হবে আল্লাহর অনুমোদনে হবে আল্লাহ সন্তুষ্টি ক্রমে হবে আল্লাহকে বাধ্য করে নয় সুরা জারিয়াত একান্ন নম্বর সুরা আল কোরআনের এর ছাপ্পান্ন নম্বর আল্লাহ বলেছেন ওমা ইনসা আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি যা করবে সবই ইবাদত আমাকে ভালোবেসে চূড়ান্ত ভালোবাসা আমাকে দিয়ে চূড়ান্তভাবে আমার সামনে বিনয়ী হয়ে যাবে এই হলো তাদেরকে সৃষ্টি করার আমার উদ্দেশ্য একটাই উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নয় এই জন্যই সুরা আল ফাতেহায় আমাদেরকে দোয়া শেখানো হয়েছে ইহদিন সরতল আমাদেরকে সরল পথ দেখিয়ে দিন সরল পথে চলাই হলো উবুদিয়ত এবাদত আল্লাহর হুকুম পালন করে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের তারিকা মতো সারাটি জীবন ধরে চলতে থাকা এরই নাম হলো সুলুক সরাতিল মুস্তকিম সরল পথে চলা এরই নাম হলো উবুদিয়ত এবাদত এবাদত করা আল্লাহর বন্দেগী করা প্রিয় দর্শক ভাই বোনেরা আসলে আমরা আমাদেরকে জানি না আমরাই পৃথিবীতে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর বান্দি হয়ে আমরা জন্ম লাভ করেছি আমাদের একটি রু আছে যে রুটি ফেরেস্তার ফুকের কারণে মাতৃগর্ভে সৃষ্টি হয়েছে আমরা যখন সেখানে তৃতীয় চল্লিশ পার করেছি একশো দিন মাতৃগর্ভে যখন আমরা পার করেছিলাম তখন একটি আত্মা আমাদের ভিতরে ফুঁকে দেয়া হয়েছে সে আত্মাটি রুহটি এমন নয় যে কোনো একখানে সেই রুহটি জমা আছে সেখান থেকে এনে আমার এখানে সেটাকে সেট করা হয়েছে এমনটা নয় সে রুটি সৃষ্টি হয় ফেরেস্তার ফুঁকে অনাফাক্ত ফি হেমের রুহি তার মধ্যে আমি আমার রু ফুঁকে দিয়েছি যেমন মারিম আলাইসাল্লামের বুকে এসে ফু দিয়েছিলেন রুহ নামক একজন ফেরেস্তা সেই ফুৎকার এত শক্তিশালী ছিল যে তার বডিও তৈরি হয়েছে তার আত্মাও তৈরি হয়েছে সেখানে আমাদের বডি তৈরি হয় আমাদের মাতা পিতার উপাদান থেকে আর আত্মা সৃষ্টি হয় ফেরেস্তার ফুঁ থেকে এই ইনফরমেশন এই তথ্য কি আমরা জানি সাহি বুখারি সাহি মুসলিমের হাদিসে রয়েছে যে যখন আহাদিকুম ইউজমাফি বাতনে উম্মিহি তোমাদের একজনের সৃষ্টির সবকিছু তার মাতৃগর্ভে জড়ো করা হয় আদম থেকে এই শিশু পর্যন্ত জেনেটিকলি সমস্ত পূর্বপুরুষ নারী পুরুষকে তাদের সকল বৈশিষ্ট্যকে আল্লাহ তালা মাতৃগর্ভে জড়ো করে সেখান থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন আকৃতি থেকে আমাকে একটি আকৃতি তিনি দান করেছেন আকৃতি দেওয়ার পরে রুহের প্রয়োজন সে রুহের জন্য ফেরেস্তাকে আল্লাহ তালা এখানে প্রেরণ মাতৃগর্ভে প্রেরণ করেছেন ফেরেস্তা আল্লাহ নির্দেশে একটি ফু দিল আল্লাহর অনুমোদনে ওই ফুতে আমার রুহ আমার বোর্ডের ভিতরে সৃষ্টি হয়ে গেল আমি রুহ আর বডির সমন্বিত একজন মানুষ হলাম আজকে বিজ্ঞান জগতে শুধু বডি সর্বস্ব বিজ্ঞানীরা তারা রুহকে স্বীকার করতে চায় না রুহ কি তারা বুঝে না কিন্তু ইসলামী বিজ্ঞানে রুহ আমরা জানি রুহ আত্মা ফেরেস্তার ফুৎকারে একটি রুহ আমরা প্রাপ্ত হয়েছি এই রুহ আল্লাহ প্রেমিক সে আল্লাহকে চায় আল্লাহর ইবাদতকে চায় আমাদের বডি এটি পৃথিবীর মায়ায় আকৃষ্ট হতে চায় আমাদের রু আল্লাহর মায়ায় আল্লাহর প্রেমে আকৃষ্ট হয়ে আমাদেরকে ঊর্ধ্ব জগতে টানতে চায় তো এই রুহ আর আর বডির সমন্বয়ে আমরা মানুষ হয়েছি এই রুহের সাথে আমাদের দেহের পাঁচটি সম্পর্ক আছে একটি সম্পর্ক হলো যেটি ছিল মাতৃগর্ভে একসময় বডি তৈরি হয়েছিল সেখানে রুহ ছিল না তখন আমরা যদি আমরা যদি গর্ভপথের মাধ্যমে বিদায় হয়ে যেতাম জীবন সেখানে শেষ হয়ে যেত কিন্তু আল্লাহ তালা দয়া করে সেই মাটির দেহের ভিতরে একটি রূপ ফুঁকে দিলেন একটা সম্পর্ক দ্বিতীয় সম্পর্ক হলো পৃথিবীতে আসার পর আরো শক্তিশালী একটা সম্পর্ক রুহের সাথে আমাদের এই বডির আছে এখানে বডিটা হলো মুখ্য আর রুটা হলো সম্পর্কের দিক থেকে এখানে প্রাসঙ্গিক এখানে বডি যদি নিহত হয় রুটা এখানে চলে যায় বডির উপরে যদি কোনো আজাব আসে রু এখানে প্রসঙ্গত কষ্ট পায় বডি যদি কোনো সুখ পায় প্রসঙ্গত রু এখানে সুখ পায় রুহের ভূমিকাটা এখানে গৌণ বডির ভূমিকাটা এখানে প্রধান রমাদান এসেছে বডির ভূমিকাকে গৌণ করে রোহের ভূমিকাকে প্রধানতম পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যাতে আত্মার বিষয়গুলি এখানে প্রাধান্য পায় আমরা দুনিয়ার এসব খাদ্য খাবার পানীয় খেতে খেতে এত বেশি দুনিয়ার মায়ায় দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়েছে আজকে আত্মাকে ভুলে গিয়েছি একটি রু যে আছে তার যে খাবার দিতে হবে তার যে রুহ রুহের খাবার হলো এই কোরআন ওকাজা আলীকে আনজাল্লা ইলাইকা রুহাম আহাইনা ইলাইকা রুহাম মিন আমরিনা আমি একটা রোহ তোমার কাছে আমি প্রেরণ করেছি এই কোরআনও একটি রোহ আমাদের যে মানবাত্মা মানব রুহ সে রুহের জন্য আরেকটি রুহ হয়ে এই পৃথিবীতে নাজিল হয়েছে এই কোরআন ওই রুহকে জীবন্ত করবে শক্তিশালী করবে এই রো রমাদান তো এসেছে মূলত শাহরু রমাদান কোরআন রমাদান মাস তো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ রুহের গেজা হিসেবে খাবার হিসেবে এই রো এই পৃথিবীতে নাজিল হয়েছে এই পৃথিবীতে তাহলে আমাদের রুহের সাথে বডির সম্পর্ক এখানে বডিটা মুখ্য ভূমিকায় থাকে রুটা এখানে গৌণ ভূমিকায় থাকে সুখ আর দুঃখ মূলত বডি এখানে ভোগ করে রু প্রসঙ্গত ভোগ করে এটা হলো দ্বিতীয় সম্পর্ক আমাদের রুহের সাথে আমাদের বডির তৃতীয় সম্পর্ক হলো ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত অবস্থায় বডিটা হয়ে যায় গৌণ রুহটা হয়ে যায় মুখ্য সেখানে রুহের জগতে আমরা বিচরণ করি স্বপ্নে দেখি কেউ স্বপ্নে দেখে সে হয়তো আকাশে উঠছে কেউ স্বপ্নে দেখে বাঘ তাকে ধাওয়া করছে তাকে খেয়ে ফেলবে সে অস্থির সে কি কষ্ট পাচ্ছে তাকে সাপ সবল মারছে তাকে ডাকাত ধরেছে সে রুহের উপরে চলে কত কিছু রুহের উপরে কেয়ামত কায়েম হয়ে যাচ্ছে বডি সেটা প্রসঙ্গত কিছুটা কষ্ট পাচ্ছে কিন্তু পুরো অনুভূতি বডিতে তখন আসে না এটা তৃতীয় সম্পর্ক রুহের সাথে আমাদের বডির ঘুমের জগতে চতুর্থ সম্পর্ক রুহের সাথে আমাদের বডির হবে কবরে গিয়ে সেখানে রুহটা একেবারে মুখ্য প্রধান ঘুমন্ত অবস্থার চেয়েও আরো স্ট্রং একটা পর্যায়ে চলে যায় রুহ বডি সেখানে গৌণ আজকে অনেকেই অনেকে দ্রোহীরা বিশ্বাস করতে চায় না যে কবরে আবার কিসের শান্তি কিসের শাস্তি কবর দিয়ে আসলাম কতদিন পরে গিয়ে দেখলাম কিছুই নেই অথবা দেখলাম লাশটা সেখানে ওইভাবে আছে যেভাবে কবর দিয়ে আসছি তার কাপড়ও সেভাবে আছে কিসের আজব কিসের শাস্তি কিসের সুখ সেখানে আসলে প্রিয় দর্শক সেখানে আত্মার উপরে চলে সোয়াল জবাব আত্মার উপরে সেটা চলে রুহকে প্রশ্ন করা হয় বডি সেখানে গণ থাকে রুহ সেখানে উত্তর দেয় প্রিয় দর্শক একটি গাছের পাতা একটি গাছের পাতার মধ্যে যখন সূর্যের আলো পড়ে আড়াই হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার ভিতরে কাজ করে এত কঠিন তাপমাত্রা একটি পাতার ভিতরে থাকে যে সেখানে অক্সিজেন হাইড্রোজেন থেকে বিভাজন হয়ে যায় এমন মহা উত্তাপ সে পাতার ভিতরে থাকে সেই মহা উত্তাপে ওই পাতার ভিতরের উপাদান হাইড্রোজেন অক্সিজেন বিভাজিত হয়ে শালক সংশ্লেষণ হয়ে সেখান থেকে ফল তৈরি হয় গাছের বডি তৈরি হয় এমন এক বিশাল অগ্নি কারখানা একটি পাতার ভিতরে কিন্তু সেই পাতাটা ধরুন ঠান্ডা আড়াই হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আপনি পাতা ধরলে দেখবেন যে সেটা ঠান্ডা ঠিক কবরের মধ্যেও হাজার হাজার ডিগ্রি সেলসিয়াস তাপের আগুন কবরস্থ ব্যক্তির উপরে চলে যাচ্ছে কিন্তু আপনি লাশ ধরলে আপনার কাছে মনে হবে ঠান্ডা লাশটাকে যেই আগুন মাটির উপরে পাথরের উপরে রেখেছেন পাথর ধরলে আপনি দেখবেন ঠান্ডা এক বেইমান মরে গেছে পাথরের উপরে বা সুন্দর সাজানো কবরের ভিতরে রাখা হয়েছে ওই পাতার মতো ওই পাতা যেমন ঠান্ডা অথচ আড়াই হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে ওই লাশটা ওরকম এক মহা উত্তপ্ত আগুনে জ্বলছে কিন্তু আপনি বুঝবেন না আমি বুঝবো না এখানে রুহের সাথে আমাদের বডির একটা চতুর্থ সম্পর্ক আমরা দেখলাম রুহের সাথে বডির পঞ্চম সম্পর্ক সবচেয়ে কমপ্লিট কম্প্রিহেন্সিভ সম্পর্ক হবে আমাদের মৃত্যুর পরে আখিরাতে সেখানে রুহের সাথে জান্নাতি মানুষদের এমন এক মহা সম্পর্ক তৈরি হবে কমপ্লিট কম্প্রিহেন্সিভ সম্পর্ক হবে ওই সম্পর্কের কারণে ওই মানুষটি আর কখনো মরবে না আর কখনো অসুস্থ হবে না তার কোনো স্বেচ্ছাও থাকবে না তার মুখের কোনো থুতু থাকবে না তার কোনো রোগ ব্যাধিও থাকবে না তার কোনো দুঃখ বলতে কিছুই থাকবে না ফেরেস্তার মতো এক মহা শক্তিশালী আলাদা এক সৃষ্টিতে রূপান্তরিত হবে পরিপূর্ণ মানুষে রূপান্তরিত হবে প্রিয় দর্শক আমাদের কি এগুলো জানতে হবে না তাই তো রমজানের প্রথম আসরে দুটো পরিচয় সম্পর্কে আমরা শুরু করেছিলাম নিজেকে জানা আর নিজের ষষ্ঠাকে জানা নিজেকে জানার কিঞ্চিত আমরা আজকে বললাম দ্বিতীয় আসরে আবার আসবো ইনশাআল্লাহ নিজেকে জানা আর সৃষ্টিকর্তাকে জানার বিষয়টি নিয়ে আজকে এখানে আসরটি শেষ করলাম সুবাহিক আসাদু আল্লাহ ইলাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত